উপরও পেশ করেছি তারপরে আল্লাহ পাকের হামদুসানা এবং রসুল্লাহ সাল্লামের সালাত সালামের পরে শুক্রিয়া মানুষেরও করার প্রয়োজন রয়েছে কারণ যেই ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না সেই ব্যক্তি যথাযথ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে পারে না এই জন্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের পরে যিনি আমাদেরকে এখানে আল্লাহ পাকের মোবারক স্থানে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন যে একত্রিত করেছেন তা বড়ই এখলাসের ভিত্তিতে সৎ উদ্দেশ্যের ভিত্তিতে তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিল করা তার কথা আলোচনা করা তার রসুলের কথা আলোচনা করা তার দিনের কথা আলোচনা করা এবং আমাদেরকে এখানে টেনে নিয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে দিনই মহাব্বত দিনই ভালোবাসা যেসব ভাইরা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন যেসব বোনেরা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন যেসব ভাই বোনেরা অনলাইনে আমাদের সাঁত দিয়েছেন দূর দূরান্ত থেকে তারা সারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা শুনছেন সকলে আমাদের সাথে একত্রিত হয়েছেন দিনই ভালোবাসার ভিত্তিতে আল হব্বফিল্লাহ যেটি হচ্ছে দিনের মৌলিক বিষয় দিনের নীতিমালা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের উদ্দেশ্যে আল্লাহ পাকের দিনের উদ্দেশ্যে আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উদ্দেশ্যে প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে যেমন এর বিপরীতটাও হবে যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক না থাকে আল্লাহ পাকের দিনের সাথে কারো সম্পর্ক না থাকে আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে যদি সত্যিকার অর্থে সম্পর্ক না থাকে তাহলে এর বিপরীতটাও যেমন আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন শুক্রিয়া আদায় করি এই বাহরাইনের সরকারের আল্লাহ ফাকরবুল আলম তাদের যেন হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন এখানকার আমন আমানের আল্লাহ পাক হেফাজত করেন এখানকার নিরাপত্তাকে আল্লাহ রব্বুল আলমিন কায়েম রাখেন আল্লাহ রব্বুল আলমিন তাদের দ্বারা দিনের খেদমত আরও নেওয়ার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন তৌফিক দান করেন এবং বিশেষ করে আল ফোরকান সেন্টার সেখানকার কর্মকর্তা বিশেষ করে সেখানকার যে প্রেসিডেন্ট আর সেখানকার দায়ী খাসভাবে আমাদের ছোট ভাই শেখ শরীফুল ইসলাম এ সকলের সুকুরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিন তাদের যেন যাজায় খায়ের দান করেন তাদের উত্তম প্রতিদান দান করেন তার সাথে সাথে এখানে এসে আরও দেখা সাক্ষাৎ হলো দূর থেকে শুনতাম শেখ মুজফর সাহেবের কথা আল্লাহ রব্বুল আলম তাকে যেন দিনের কাজে এখলাস দান করেন তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের আমল যেন কবুল করেন যেসব ভাইরা এখানে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন এই আশাকে যেন কবুল করে আমরা যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ রব্বুল আলমিন তাতে যেন এখলাস দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন এলম হাসিল করার তৌফিক দান করেন তার দিনের আর সে অনুযায়ী আমল করার মহান আল্লাহ যেন তৌফিক দান করেন সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমার বিষয়বস্তু যা দেওয়া হয়েছে কর্তৃপক্ষর তরফ থেকে তা হচ্ছে আপনি পূর্ণাঙ্গ মুসলিম বা সত্যিকার অর্থে মুসলিম খাঁটি মুসলিম কিভাবে হবেন আমরা আলহামদুলিল্লাহ সকলে মুসলিম যারা মসজিদের মধ্যে হাজির হয়েছি আশা করি সকলে মুসলিম আর যদি কেউ অমুসলিম থাকে আর দিনের কথা শোনার জন্য আসে তার অবৈধতা রয়েছে তাকে প্রথম দাওয়াত দিব যে তালাও এলাকা লেমাতিন সবা এমন একটি কথার দিকে চলে আসো সাবা ইমবাইনাকাল্লা না আবুদা ইল্লাহ যে আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবো ওলা নুসরে কাবে হিসাইয়া তার সাথে কোনো কিছুকে শরিক করব না ওলা ইয়াত্তাখেদ আবাদন আবাদান আর বাবা মেন্দুনিল্লা এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসাবে পৃষ্ঠপোষক হিসাবে আদেশ নিষেধ দাতা হিসাবে আমরা গ্রহণ করব না আর যেসব ভাইরা মুসলিম হয়ে এখানে এসেছেন তাদের জন্য আসল আজকের বিষয়বস্তু যে কি করে সত্যিকার অর্থে আপনি মুসলিম হবেন কি করে আপনি খাঁটি মুসলিম হবেন আমরা সকলেই ইসলামের দাবিদার যারা মুসলিম জন্মসূত্রে মুসলিম সকলে আমরা দাবি করি যে আমরা মুসলিম কিন্তু আসল বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাতায় আমল নামাই কর্মলিপিতে যে কর্মলিপি লিপিবদ্ধ করছেন কেরামান কাতেবিন সম্মানিত ফেরেস্তাগণ আল্লাহ রব্বুল আলের পক্ষ থেকে আপনার আমার ডানে বামে নিযুক্ত রয়েছেন তারা এই খাতায় আপনি মুসলিম হতে পারছেন কিনা আর যদি মুসলিম হন তাহলে কতটা পরিমাণ আপনি মুসলিম একশোতে কতটা পরিমাণ আপনার মধ্যে ইসলাম আছে ইসলামের মৌলিক বিষয়গুলি বুনিয়াদি বিষয়গুলি যেগুলির ওপর সবকিছুই নির্ভরশীল বিশেষ করে এই জিনিসগুলো আছে কিনা এই বিভিন্ন দিকগুলি দেখার বিষয় রয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের ইসলা করা আল্লাহ রব্বুল আলম যেন আমাকে সংশোধনে তৌফিক দান করেন প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে এমন কোন মানুষ নেই যেই মানুষ ভুল করে না কল্লবানী আদম খত্তা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস প্রত্যেক আদম সন্তান ভুল করে ভুল হতেই পারে ছোট ভুল হতে পারে মাঝারি হতে পারে আর বড় ধরনের ভুল হতে পারে কাবিরা গোনা হতে পারে জাইনে ভুল হতে পারে আবার না জেনেও ভুল হতে পারে প্রকাশ্যে গোপনে বিভিন্ন রকমের ভুল আমাদের মাঝে রয়েছে আমাদের মধ্যে রয়েছে প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে কারণ আমাদের পিতা আদম আলি ইসলাম ভুল করেছেন ফানাসিয়া ভুলে গিয়ে ভুল করেছেন যা তাকে আদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে যেই ব্যক্তি ভুলের সংশোধন করে আল্লাহ পাকের দিকে ফিরে চলে আসে আল্লাহর দিকে যে ফিরে চলে আসে সুতরাং আমাদের সকলের যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন আমাদের সাথে সরাসরি অথবা অনলাইনে সকলকে প্রথমে দাওয়াত দেব আমরা যেন এই অঙ্গীকার নিয়ে এখানে বসি যে আমরা সকলে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে আমরা ফিরে আসবো আজকে আল্লাহ রবুল আলমে যেন তার দিকে আমাদেরকে সত্যিকার অর্থে ফিরে আসার তৌফিক দান করেন তাওয়াবিন হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তওবাকারী হিসাবে সংশোধনকারী হিসাবে আমাদেরকে সাদরে কবুল করেন সম্মানিত ভাতৃমণ্ডলী দিন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে দিনে ইসলামে কোরআনে কেরিমে অথবা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসে দিক নির্দেশনা নেই হেদায়ত নামা নেই গাইড করা হয়নি যে তুমি এই ক্ষেত্রে কি করবে কি বলবে কি খাবে আর সেটা করবে না করবে না বলবে কি বলবে না তোমার অনুমতি আছে না নেই এমনকি একটা যে আপনি ভাপ উঠাবেন পায়ের এই পাটা আপনি ফেলবেন কি ফেলবেন না আপনি কোন একটা উদ্দেশ্যে বেরিয়েছেন একটা পা বাড়াবো কি বাড়াবো না যদি বাড়ান তারও নির্দেশ রয়েছে যদি অনুমতি থাকে তাহলে আর যদি বাড়াবার অনুমতি সেখানে আল্লাহ না দিয়ে থাকেন এই দিক নির্দেশনাও রয়েছে যে তোমার এই ক্ষেত্রে পা বাড়ানো চলবে না এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে অস্পষ্ট করে রেখে দেওয়া হয়েছে আপনি পাটা উঠাইতে চাইছেন কোনো কাজের জন্য কিন্তু আপনি কোরআন এবং হাদিসে খুঁজে পাচ্ছেন না যে আরে ভাই এই কাজের জন্য আমি আমার কদমটা উঠাবো কি উঠাবো না বাড়ি থেকে বের হব কি হব না আমি এই কথাটি বলবো কি বলবো না এই জিনিসটা খাবো কি খাবো না এটা পান করবে কি করবো না এইরকম কিছু নাই দিন তো ইসলাম সাল্লামের কিছুদিন আগে বিদায় হজ আরাফার ময়দানে নবী করিম সাল্লামের ওপর এ আয়াত নাজুল হায় আরাফা হলো জিলহজ মাসের নয় তারিখে তারপরে জিলহজ মাসটা গেল মহরম গেল সফর গেল বারো রবিউল আউ্বালে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এতেকাল হয়েছে বারো রবিউল আউ্ল এতেকাল হয়েছে এতে কোনো দ্বিমত নেই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের তাহলে একেবারে শেষ জীবনে এই আয়াতটি নাজিল হয়েছে আর সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছে তাতে এই নির্দেশ দেওয়া হয়েছে আগে এই আয়াতটির একটু সংক্ষিপ্ত তর্জমা করে দিই না হয় অসম্পূর্ণ থাকবে যে আজটি বললাম যে আল্লাহ রবুল্লা আলম বলছেন আলিয়া আকমাল তোলাকুম দিন আকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম যাতে কোনো রকমের ত্রুটি নেই ঘাটতি নেই অভাব নেই অসম্পূর্ণতা নেই তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের জীবন বিধানকে পূর্ণাঙ্গ করে দিলাম আল্লাহ রব্বরের সম্পূর্ণতা দান করেছে দিনকে এমন কোন জীবনের ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে আল্লাহ অসম্পূর্ণতা রেখেছেন ওয়াতমাম তো আলাইকুম নেয়ামাতি এবং আমার অনগ্রহকে আমার নিয়ামাতকে তোমাদের ওপর পরিপূর্ণ করলাম ইসলাম আদিনা এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম যাতে দুনিয়ার যেমন সমস্যার সমাধান রয়েছে তেমন আখেরাতের মতের পরের সমস্যার সমাধান রয়েছে দুনিয়ার যেমন সার্বিক কল্যাণ রয়েছে তেমন আখেরাতের সার্বিক কল্যাণ রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে মহাদিসে দিক নির্দেশনা রয়েছে যার মাধ্যমে আল্লাহ রবের দিনকে কামেল করেছেন পূর্ণতা দান করেছেন সবশেষে যে আয়াতটি নাজল হয় মাত্র কয়েকদিন আগে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইন্তেকাল তা হচ্ছে অত্তাকুয়ামন্তুর যাও না ফিহিল্লাহ তোমরা সেই দিনকে ভয় করো সেই দিনের আজাব থেকে অনিষ্ট থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করো তোর যাও না ফিহে আল্লাহ যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে এই একটি কথা যেই ব্যক্তি সেই দিন সম্পর্কে অর্থাৎ পরকাল সম্পর্কে আখেরাত সম্পর্কে বিশ্বাসী ইয়মান এমন একটা দিন তোর যাও না ফিহেল আল্লাহ যেই দিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে যেতেই হবে উপায় নেই সেই দিনকে ভয় করো আপনার একটা দিন সম্পর্কে কেউ যদি অঙ্কি দেয় তোমাকে মালিকের কাছে আসতে হবে বসের কাছে আসতে হবে প্রশাসনের কাছে আসতে হবে আর সেই দিন তোমাকে জবাব দিতে হবে তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে টেনশনে নিদ্রা আপনার হারাম হয়ে যাবে পানাহার আপনার জন্য একেবারে হারাম হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে অশান্তি আপনার জীবনে নেমে আসবে আর আল্লাহ রবুল আলমিন এই কথাগুলি কোরআনে কেরিমে বিভিন্ন ভঙ্গিমায় কত জায়গায় বলেছেন সর্বশেষ এই কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সেই কে হে মানুষ তোমরা ভয় করো সেই দিন সম্পর্কে চিন্তাশীল হও সেই দিনের আজাব থেকে শাস্তি থেকে কারণ সেটা হচ্ছে চিরস্থায়ী শাস্তি না হয় চিরস্থায়ী সুখ হয় সুখ পেলে ভালো কথা না পেলে শাস্তি আজাব ছাড়ার কোনো উপায় নেই তোর যাও না হেল আল্লাহ সেই দিন আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরিয়ে অবশ্যই দিয়ে আসা হবে আসতে হবে দিন এতে কোনো সন্দেহ নেই স্বীকার করেন আর না করেন আর মানেন আর না মানেন আজকে মানবেন না যেদিন মতের পরোয়ানা আসবে সেই দিন মানবেন আপনি যেই দিন কবরে রেখে দেওয়া হবে সেই দিন মানবেন আপনি যেই দিন আপনার শরীর থেকে আপনার আত্মা বেরিয়ে চলে যাবে সেই দিন অবশ্যই মানবেন বরং আত্মা বেরিয়ে যাওয়ার আগেই যখন আপনি আজাবের ফেরিস্তাদেরকে দেখে নেবেন অবলোকন করবেন তখনই মানবেন বলে রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ ফেরাবেন না এই জন্য সেই দিন সম্পর্কে চিন্তাশীল হইতে হবে চিন্তা করুন এই একটি কথা যদি ওই দিনের কথা চিন্তা করি যেই দিন সারা জীবন ষাট বছর সত্তর আশি যা বাঁচলাম প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক মুহূর্তের হিসাব দিতে হবে আর প্রত্যেকটা কথা কাজের চলাফেরার হিসাব দিতে হবে আর হিসাব দিতে গিয়ে নয় ছয় করা সম্ভব না কারণ সবকিছু রেকর্ড হয়েও আছে আপনি সামান্য উল্টা বলবেন চলবে না সেখানে কিছু কম সম করে দিয়ে এদিক ওদিক করে দিয়ে হিসাব দিয়ে দেবো এটাও চলবে না যেমন আপনার হয়তো কোম্পানিতে চলে যে এদিক সেদিক করে কিছু দু চার দশ হাজার টাকা এদিক সেদিক একটা হিসাব দিয়ে দিলাম হ্যাঁ মুক্ত হয়ে গেলাম তাও চলবে না সেখানে সোম্মা তুয়াফা করল নাফসি মা কাসাবাদ আর সেই দিন প্রত্যেক ব্যক্তিকে যা তারা করেছিল পৃথিবীতে যা কর্ম করেছিল তাদের কর্মের পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে ওহমলা আয়ুদুল্লাহন আর কোনো রকমের জুল অত্যাচার হবে না যে বেশি ভালো কাজ করেছে কম তাদের প্রতিদান দেওয়া হয়েছে এমনটা করা হবে না গোনা করেছে পাপ করেছে শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে স্বজন প্রীতি হয়েছে দুনিয়ায় কাউকে কম কাউকে বেশি করা হয়েছে এইরকমটা সেই দিন হবে না অহম সম্মানিত ভাতৃমণ্ডলী সত্যিকার অর্থে মুসলিম কি করে হবেন এই মর্মে বাকারাই আয়াত নম্বর দুশো আটে আল্লাহ রাবুল আলমের সাদ করেছেন যে যে দিন ইসলামের কথা বলছিলাম সেই দিন ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করেছেন সেই দিন ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে ইয়া আমানু ওদখুলু ফিসিলমে কাফা হে মোমেন সকল তোমরা ইসলামে পূর্ণ মাত্রায় পুরোপুরি সম্পূর্ণভাবে কাফা সম্পূর্ণভাবে প্রবেশ করো ওদখুলু ফিসিলমে এখানে সিলম মানে হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো মাথা থেকে পা পর্যন্ত প্রবেশ করতে হবে জীবনের যতগুলি ক্ষেত্র আছে সবগুলি ক্ষেত্রে প্রবেশ করতে হবে আপনার ব্যক্তি জীবন আছে আপনার পারিবারিক জীবন আছে আপনার সামাজিক জীবন আছে আপনার অর্থনৈতিক জীবন রয়েছে আপনার রাষ্ট্রনীতি রয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা দিক যে পূর্ণ মাত্রায় তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো আর আল্লাহ রব্বুল আলমিন কোন মানুষকে আমি হই আর আপনি হন সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট কোনো ব্যক্তি হোক শাসক হোক আর প্রজা হোক কাউকে আল্লাহ সাধ্যের বাইরে ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব চাপান নাই লাইকাল্লিফুল্লাহ নফসানিল্লা উসাহ আরো আল্লাহ রব্বুল বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা আতুম যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচার জন্য প্রচেষ্টা রাখবে যথাসাধ্য আপনার সাধ্যে আছে আপনি যদি বলেন আমি পারছি না অথচ আপনার চাইতে দুর্বল মানুষ পারছে তাহলে এই অজুহাত চলবে না সেই দিন আসলে কি সেই ক্ষেত্রে আপনি নিরুপায় ছিলেন এটা দেখার বিষয় রয়েছে আমরা বিশেষ করে ব্যক্তি জীবনটা দেখব কারণ আমার আপনার যে সাড়ে তিন হাতের শরীরটা রয়েছে এর ওপর কিন্তু আমারই রাজত্ব রয়েছে আমার সাড়ে তিন হাতের ওপর আপনাদের কারো রাজত্ব নেই হ্যাঁ কোনো মানুষ এমন নেই যে তার শরীরের ওপর তার বডির ওপর রাজত্ব তার স্ত্রী রয়েছে হ্যাঁ তার নেতার রয়েছে তার সমাজপতির রয়েছে এমন কেউ নেই আপনি মালিকের কাছে যার কাছে ডিউটি করেন আট ঘন্টা দশ ঘন্টা হয়তো বিক্রি করেছেন পয়সা নিচ্ছেন আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতে হবে কিন্তু আপনি গোটা বডিটা বিক্রি করে দেন নাই হ্যাঁ ভিতর বাহির পুরোটাই আপনি বিক্রি করে দিয়েছেন এমন করেননি কিন্তু তাহলে আপনি কিন্তু আপনার হ্যাঁ নেতা এই শরীরের আমরা যদি ব্যক্তি জীবনের এই মাথা থেকে পা পর্যন্ত কি বলবো আর কি করব। বলা আর করা এই দুটো জিনিস কারণ বলার মাধ্যমে মানুষ পাপ করে আর করার মাধ্যমে পাপ করে কাজের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আর না হয় জবান দ্বারা এইরকম ভালো কাজ জবান দিয়ে করে অন্তর দিয়ে করে জবান দিয়ে করে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে তো আপনার শরীরের ওপর আপনার রাজত্ব রয়েছে সুতরাং এখান থেকে আপনাকে শুরু করতে হবে আর জীবনে যতগুলি ক্ষেত্র রয়েছে সবগুলি ক্ষেত্রে সম্পূর্ণরূপে খাঁটি মমিন হইতে হবে পুরোপুরি আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে আপনারা গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন আর গাড়িতে যাচ্ছেন ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক গ্লাস যদি খুলে দিয়ে মনে করেন যে বাইরে একটু হাওয়া খাবো আর হাতগুলি লম্বা করে দিয়ে এইদিকে হাত বের করে আছেন অথবা এইদিকে হাত বের করে আছেন অথবা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন আর আপনার ছেলে মেয়েরা বা আপনারা নিজেরাই যদি কেউ মাথা বের করে রাখেন অনেকে যেমন করে থাকেন এইরকম করে থাকেন তাহলে আপনি কি সেই গাড়িটার মধ্যে পূর্ণ মাত্রায় প্রবেশ করলেন আপনার জন্য কি সেখানে কোনো ঝুঁকি নেই বলেন দেখি পাঁচ দিয়ে যদি দ্রুত বেগে একটা গাড়ি আসে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে না পারে না হ্যাঁ যতটা শরীর বের করে রাখবেন আপনার কার থেকে বা আপনার বাস থেকে ততটা আপনার জন্য রিস্ক রয়েছে ততটা আপনার জন্য ঝুঁকি রয়েছে তো দিন ইসলাম ঠিক ওই রকম ভাবে সহজ ভাষায় বুঝেন যে আপনি যতটা নিজেকে সেভ করে দিন ইসলামের মধ্যে থাকবেন ততটা আপনি বিপদ মুক্ত বিপদ মুক্ত আর যত বেরোবেন যে না আমি বেশি বেরোই না আমি খুব সাগিরা গোনা করি সামান্য একটু বের করি ইসলাম থেকে এদিক ওদিক হ্যাঁ? সাগিরা গোনা করি আচ্ছা, আমি ব্যক্তি জীবনে কিছু ভুল ত্রুটি করি হ্যাঁ কিন্তু আমি হারাম খাই না আমি বড় বড় অপরাধ করি না শিরিক করি না আমি বেদাত করি না আমি নামাজ ছাড়ি না মোটামুটি মুসলিম আছি কিন্তু কিছু ত্রুটি আছে তাহলে যেই যেই ব্যক্তি যতটা পরিমাণ ইসলামের বাইরে বসবাস করছেন জীবনযাপন করছেন ইসলামের বাইরে নিজের জীবনের যতটা অংশ বের করে দিয়েছেন ততটা ঝুঁকিতে আছেন রিস্কে আছেন খাতরায় আছেন আল্লাহ রব বলছেন ইসলামে তোমরা পূর্ণ মাত্রায় প্রবেশ করো খতুয়াতি শয়তান আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিয়ে না খতুয়াত আল্লাহ বহু বচন বলেছেন তাহলে বোঝা গেল যে খতুয়াতন মানে একটা ধাপ খতুয়াত শয়তানের অনেক ধাপ রয়েছে শয়তানের একটা ধাপে একটা পায়ের জায়গায় পা রাখলেন শয়তান এক জায়গায় পা রেখেছে কদম রেখেছে আর সেখানে আপনি রাখলেন দুটো রাখলেন তিনটা এইদিকে শয়তান পা বাড়াচ্ছে ওইদিকে শয়তান পা বাড়াচ্ছে ওইদিকে শয়তান যাচ্ছে ওইদিকে শয়তান যাচ্ছে আপনি সবগুলিতে শয়তানের পায়ের জায়গায় পা রাখছেন আপনি হ্যাঁ শয়তানের পদাঙ্কের অনুসরণ করছেন আপনি এটা যখন পূর্ণ মাত্রায় ইসলামে প্রবেশ করার পরে বলা হয়েছে তাহলে বোঝা গেল যে যারা পূর্ণ মাত্রায় ইসলামে প্রবেশ করে না জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করার চেষ্টা করে না যতটা সাধ্য আছে সাধ্য অনুযায়ী ইসলাম পালন করে না তাহলে যতটা কম করবে ইসলামে ততটা শয়তানের পিছনে পিছনে চলবে ততটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে ওলা তাত্তাবে খতিয়াতি শয়তান এই কাজ করি না যে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে বাইরে চলে গেলে আর বাইরে গেলে ওর নাম হচ্ছে খতুয়াত শয়তান শয়তানের পায়ে পা দেওয়া শয়তানের অনুসরণ করা শয়তানের কদমে যদি কদম রাখো শয়তান যেখানে ধাপ ফেলে সেখানে যদি তুমি ধাপ ফেলো তাহলে কি হবে জেনে রাখো শয়তান কখনো তোমার মিত্র না শয়তান কখনো তোমার দরদি হিতাকাঙ্ক্ষী না ইন্নাহুল্লাকুম আদু মবিন নিঃসন্দেহে শয়তান হচ্ছে স্পষ্ট প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু কেউ লুকিয়লিকে শত্রুতা করে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু এই জিন শয়তানকে বিশেষ করে দেখতে পাই না আমরা তো যখন দেখতে পাই না যদি আল্লাহ রব্বুল আলমিন আদু মবিন না বলতেন তাহলে ভাবতাম যে এই শয়তানের বিপদটা আর শয়তান যে আমাদের এই এত বড় শত্রু এটা বলা হচ্ছে এটা অনুধাবন করতে পারতেন না আপনি বা এটা বুঝতে পারতেন না জানতে পারতেন না আল্লাহ রব্বুল্লাহর কাছে কালকে আমাকে ওজোর করতেন যে আল্লাহ জানতাম না যে জিন শয়তান এত বড় শত্রু ইবলিস এবং ইবলিসের অজনদ ইবলিস আল্লাহ কোরআন এখানে বলেছেন ইবলিসের অসংখ্য সেনাবাহিনী রয়েছে চেলা রয়েছে এগুলির শত্রুতা যে এত মারাত্মক শত্রুতা এরা যে বড় শত্রু এই কথা তো আমরা জানতাম না যার ফলে দুনিয়াতে ভুল হয়েছে কর্মজীবনে ভুল হয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমিন আদম সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে হজ্জত কায়েম করে দিচ্ছেন যাতে করে কিয়ামতের দিন এ অজুহাত পেশ না করতে পারেন যে আল্লাহ জানতাম না যে শয়তান লুকিয়ে লুকিয়ে থাকে আর মনের ভিতরে কুমন্ত্রণা দেয় আর সে এইভাবে ধ্বংস করতে পারে দুনিয়া আখেরাতকে এটা জানতাম না আল্লাহ বলছেন ইন্নাহুম লাকুম আদু শুনে রাখো নিঃসন্দেহ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তোমাদের শয়তান হচ্ছে তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবেই জানিও শত্রু হিসাবেই জানবেন আর মনের ভিতরে বসিয়ে রাখবেন শত্রু হিসাবে জানবেন আর আপনার সামনে দুটো অপশন আসছে দুটো রাস্তা আসছে তার মধ্যে খারাপটাই আপনি চলবেন খারাপ কথাটা বলবেন দুটো কথা আসছে একটা ভালো কথা একটা মন্দ কথা একটা ভালো কাজ একটা মন্দ কাজ হ্যাঁ একটা ভালো পদক্ষেপ একটা হচ্ছে মন্দ পদক্ষেপ আর আপনি বুঝতে পারছেন এমন না যে অবুঝ একবারে কিছু বুঝছেন না আপনার বিবেক বলছে চোরের বিবেক বলছে যে চুরি করা খারাপ কাজ আর রুজি রোজগারকে মেহনত করে খাওয়া ভালো কাজ ওই রকম বেনামাজিও বুঝছেন ভালো করে যে যেই ব্যক্তি মসজিদে যাচ্ছে আজান হতে নামাজে পাঁচ অপ্ত এই কাজটা ভালো কাজ কেউ বলবে না যে চোরদের কাজ ডাকাতদের কাজ হ্যাঁ অসৎ লোকদের কাজ খারাপ লোকদের কাজ কেউ বলবে না অসৎ লোকও বলবে না আপনার সামনে কিন্তু দুটো অপশন আছে চয়েস একটা হচ্ছে যে আজান হলো জামাত শুরু হতে যাচ্ছে মসজিদে যাওয়া আর আর একটা হচ্ছে যে শরীরটা ঘুম ঘুম করছে ঘুমটা পুরা হয়নি সুতরাং ঘুমাই অথবা আজকে খেলা আছে খেলাটা দেখি অথবা কাজ আছে এখানে দু চার দশ টাকা আয় উপার্জন হয়ে যাবে আয় উপার্জন করি কিন্তু আপনার বিবেক বলছে যে এই আয় উপার্জন করার চাইতে আর খেলা দেখার চাইতে আর নামাজের সঙ্গে ঘুমিয়ে থাকার চাইতে এই কাজটা ভালো দুনিয়ার কেউ বলবে না যে এই কাজটা তুমি খারাপ কাজ করতে গিয়েছো আপনার সামনে কিন্তু দুটো চয়েস আসছে আর যখন দুটোর মধ্যে আপনার বিবেকে সাক্ষী দিচ্ছে যে এই কাজটা ভালো এই কাজটা মন্দ যেদিকে যান আপনি যারা নামাজ পড়তে যাচ্ছেন তারাও কিন্তু জানছেন যে এই কাজটা ভালো এই কাজটা মন্দ যারা নামাজ পড়তে যাচ্ছেন না বে নামাজি আধা নামাজি তারাও জানছেন যে এই কাজটা ভালো এটা হচ্ছে মন্দ তারপর আপনি মন্দ কাজটাকে নিজের জন্য চয়েস করলেন হ্যাঁ তাহলে শয়তানকে আপনি শত্রু হিসাবে কখন জানলেন শয়তানকে তো বন্ধু মনে করেন কারণ শয়তান মাথা ভারী করে শয়তান শরীর ভারী করে শয়তান অলসতা নিয়ে আসে শয়তান বলে যে শুয়ে যা তোর চাইতে খারাপ লোক দুনিয়া আছে তুই তো মাসাল্লাহ মুসলিম আর তুই তো মেলা ভালো কাজ করিস হ্যাঁ তোর চাইতে কত খারাপ খারাপ লোক আছে কত নোংরামি তো ডুবে আছে তুই তো মাঝে মধ্যে সব খারাপ কাজ করিস শয়তান ওয়াজাইয়ান আলহম শয়তান আমা আলহম কোরআন করিম আল্লাহ রব্বুল আলমিন সুরের নামলে একটি আয়তে বলছেন যে শয়তান পাপিষ্টদের জন্য খারাপ কাজগুলিকে পাপের কাজগুলিকে পাপের সাজিয়ে সাজিয়ে পেশ করে সুশোভিত করে পেশ করে খারাপ করে পেশ করে না যখন যে পাপ করতে যায় ওটা যদি খারাপ করে পেশ করতো কেউ কবুল করতো না সেটা যেমন একজন দোকানদার কোনো মাল সামান বিক্রি করবে আর সেটাকে যদি খারাপ করে রাখে রসগোল্লা বিক্রি করছে আর খোলা রেখেছে আর মাছি তাতে ভ্যান ভ্যান করে বসছে আপনি কিনবেন কিনবেন না তাই না কিন্তু সেটা যদি একবারে ভালো করে সযত্নে রাখা হয় আর সেটা যেমন ভাবে আপনি চান কাস্টমার যেমন চায় সেই রকম করে যদি সাজিয়ে রাখা হয় এই রকম বহু জিনিস রয়েছে দুনিয়ার মাল সামান যে কোনো দোকানদার তাদের মাল সামানকে সাজিয়ে রাখে যাতে করে কাস্টমারকে আকর্ষিত করে টেনে নিয়ে আসবে কিনবে না ঢুকলে কিনতে হবে ওই রকমের শয়তান কি করে ওজাইয়ান আলহম শয়তান আম আলম শয়তান পাপীদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে যার ফলে কি হয় ফাসদ্দাহ মানিস সাবিল সুতরাং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে তৌহিদের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে সহি আকিদা গ্রহণে বাধা সৃষ্টি করে নানান সংশয় আপনার মধ্যে পয়দা করে দেয় নবীর সন্ন্যতের অনুসারী হইতে বাধা সৃষ্টি করে এলএম শিখবো যাচাই বাছাই করব বাধা সৃষ্টি করে আরে তুই কি যাচাই বাছাই করি বড় বড় আল্লামারা যাচাই বাছাই করতে পারে না তুই আর কি গোড়ার ডিম বুঝবি কিছু বুঝবি না সুতরাং যা করছে হুজুরদের একটা ধরে নে একটু ধরলি হয় দেশে গেলে দেশের মতো এখানে আসছে এখানে এখানের মতো এইরকম সেগুলো শয়তানের কথা শয়তান বলছে তুই গবেষণা করিস না তুই পড়ে কিছু বুঝবি না কোরআন হাদিস বোঝা অত সহজ নাই এটা আল্লাহর কথা রসুলের কথা বোঝা সহজ নাই এলএম হাসেল এই বয়সে এলএম হাসেল হয় এই বয়স বয়স চলে গেছে লেখাপড়ার বয়স চলে গেছে এসব কথা যখনই মনে আসবে জানবেন শয়তান মন্দ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে আল কোরআনে আল্লাহ বলছেন কোরআন কোরআন উপদেশের জন্য আমি সহজ করেছি আল্লাহ বলছেন সহজ আর এক শ্রেণীর লোকেরা বলে থাকে মুরব্বীরা বলে থাকে যে কোরআন হাদিস বোঝার জন্য বিশটা পঁচিশটা বিদ্যা লাগবে চারটি কথা এত সহজ বুঝে নিবে ওগুলো বুঝতে পারবে না তাহলে কি করতে হবে হুজুর বলছে যে একজনকে ধরো হ্যাঁ আর দেখো যেখানে দল বড় আছে ওদের ওদের সাথে থাকো যেখানে দশ সেখানে আল্লাহ আমাদের সে কিছু এরকম কথা আছে ধর্মের নামে ভুল কথা যেখানে দশ সেখানে আল্লাহ কোরআনে তো আল্লাহ বলছেন অধিকাংশ লোক নাফারমান থাকবে অধিকাংশ লোক পাপে লিপ্ত থাকবে অধিকাংশ লোক জাহান্নামি হবে অধিকাংশ লোক মুশরেক হবে এগুলো কথা নেই কোরআনে কেন বলুন তো দেখি খুব সহজ ভাষায় বুঝেন জাহান্নাম আর জান্নাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন হিসাব নিকাশা পরে জান্নাতে জান্নাতিদেরকে দেবেন জাহান্নামি জাহান্নামীদেরকে দেবেন এই করতে করতে জাহান্নাম ভর্তি হয়ে যাবে জাহান্নাম কি হবে ভর্তি হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন হাক্কাল লা আমলা আন্না জাহান্নাম মিনাল ওয়ান নাস আজমাইন আমার কথা চিরসত্য আমার কথার বাস্তবায়ন অবশ্যই হবে আল্লাহ বলছেন কি লা আমলা আন্না জাহান্নাম জাহান্নাম কি অবশ্যই অবশ্যই ফুল করব। আপনারা আরবি ভাঙাচোর আরবি শিখেছেন মালিয়ান মানে কি হ্যাঁ ভর্তি করা তাই না জাহান্নাম জাহান্নামকে ভরপুর ভর্তি করে মিনাল জিন দিয়ে এবং মানুষ দিয়ে দিয়ে তাহলে অধিকাংশ লোক জাহান্নামে যাবে জাহান্নামের পথ রয়েছে সেজন্য তো জাহান্নামে যাবে আর জান্নাত খালি থেকে যাবে জান্নাত খালি থেকে যাবে আল্লাহ রব্বল তার জন্য সহি হাদিস রয়েছে যে স্পেশাল মখলুক তৈরি করবেন আর আবাদ করবেন বুঝা বোঝা গেল যে অধিকাংশ লোক ভুল পথে থাকবে এই জন্য মেজরিটি দেখবেন দল ভারী দেখবেন যেখানে দশ সেখানে আল্লাহ এগুলো কথা ঠিক নয় যেখানে আল্লাহর কথা যেখানে রসুলের কথা সেখানে আল্লাহ শুনে রাখেন আজকে শিক্ষারও সংশোধন করতে হবে কারণ এলেম যদি ভুল হয় আমলও ভুল হবে হ্যাঁ এখন আমার এলিম আমি নতুন জায়গায় এখানে এসছি আসার পরে একজন আমাকে বলল যে কিবলা এইদিকে মসজিদ দেখলাম না হোটেলে উঠেছি বলে কিবলা ওইদিকে এলেম ভুল এখন আমার নামাজ কি হচ্ছে ভুল হচ্ছে না হচ্ছে না নামাজ ভুলের দিকে হচ্ছে সে আল্লাহ কবুল করবে আমি জানতে পারলাম না সেই জন্য কিন্তু না আমাকে একটু কনফার্ম হইতে হতো যদি একটু সন্দেহ হয় আরো জিজ্ঞেস করে দুই একজনকে জিজ্ঞেস করতে হবে তো যদি আপনি ওই রকমই অন্ধ হয়ে একটাকে ধরে নিলেন আর দেখালেন যে এই দিকে সবাই যাচ্ছে তো আমিও ওই দিকে যাই তাহলে ভুলে থাকবেন ভারী দল হলেই যে সেখানে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর দিন পাওয়া যাবে না বরং যেখানে কোরআনে কেরিমের আয়াত রয়েছে রসুল্লাহামের হাদিস রয়েছে সেখানে আল্লাহকে পাওয়া যাবে দলিলের সাথে আল্লাহকে পাওয়া যাবে সম্মানিত ভাতৃমণ্ডলী বলছিলাম যে পূর্ণাঙ্গ রূপে খাঁটি মমিন মুসলিম আপনি কি করে হবেন আপনার এই জীবনে মুসলিম আমরা সকলে কিন্তু কামেল মমিন কি করে হব খাঁটি মমিন কি করে হব আল্লাহ রব্বুল আলমিন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে বলেছেন শয়তানের কুমন্ত্রণ নেবেন না আর ওইটা কুমন্ত্রণে কেমন করে বুঝবেন যখন দেখছেন দুটো রাস্তা আসছে ভালো কাজটা করতে ভারী লাগছে কষ্ট লাগছে আর মন্দ কাজটা খুব হালকা লাগছে সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি খেলা দেখতে হয় আর ফিল্ম দেখতে হয় সারা রাত ধরে ইন্টারনেটে বসে আছেন সারা রাত ধরে ফিল্মে বসে আছেন সারা রাত ধরে বাতিল কাজে বসে আছেন তাস নিয়ে জুয়া নিয়ে বসে আছেন ঘুম আসে না ক্লান্তি আসে না বাড়ি লাগে না রাত পার হয়ে চলে যাচ্ছে ইন্টারনেটে বসে বসে হ্যাঁ আর যদি বললাম ভাই আল্লাহর অস্তি এশার নামাজটা জামাতে পড়েন ফজর নামাজটা জামাতে পড়েন আর একটু আধা ঘন্টা উঠে একটু তাহাজুদ পড়েন আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নেন নির্জনে আল্লাহর সাথে একটু চুপি সারে কথা বলেন আমাদের মতো সাধারণ লোকের সাথে যদি কথা বলার জন্য একটু বা একটু দেখা সাক্ষাৎ করার জন্য আপনি যদি উদ্গ্রীব হন তাহলে আমাদের কেন সারা বিশ্বের যত যত কেউ রয়েছে যতই বড় ব্যক্তি হোক না কেন দিন দুনিয়ার ক্ষেত্রে সে এলমের ক্ষেত্রে হোক আর আমলের ক্ষেত্রে হোক আর পয়সার ক্ষেত্রে হোক আর নেতৃত্বের ক্ষেত্রে হোক যতই বড় হোক না কেন সবার মালিক আল্লাহ রাবুল আলমিন তার সাথে প্রত্যেকটি রাতে আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছেন আসো আমার সাথে কথা বলো আসো চাও আসো ক্ষমা চাও আসো কি চাও তুমি আমি দেব দেওয়ার জন্য প্রস্তুত আপনি আধা ঘন্টা সময় করতে পারছেন না ভারী লাগছে আপনাকে আর সারা রাত আপনি পাপের কাজে কাটাতে পারছেন এখানে আপনাকে বুঝতে হবে যে শয়তান আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এত এত সময় ধরে আমি এই কাজগুলি করি তারপরে কেন হালকা লাগে ভারী লাগে না আর আধা ঘন্টা দশ মিনিটের জন্য মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে আমাকে ফজরের জামাতে উঠতে ভারী কেন লাগে তার মানে শয়তান আমার সাথে বড়ই দুশ্মনী চালাচ্ছে শয়তানের না ফরমানি করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনকে সন্তুষ্ট করা যাবে বলছেন সবচেয়ে বড় হচ্ছে শয়তান অস্বীকার করতে হবে শয়তানের সাথে কুফরি করতে হবে শয়তানের নাফরমানি করতে হবে ওয়ুমেম তারপরে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা হচ্ছে খাঁটি মমিন হওয়া এই খাঁটি মমিন কেমন করে হবেন সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কেমন করে করবেন এই ক্ষেত্রে আরেকটি আয়াতে বা এই এই ভাষা দিয়ে কয়েকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে যে আয়াতগুলিতে ইস্তেকামার কথা বলা হয়েছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আকাফ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিঃসন্দেহে যারা বলল যে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি মাহবুদ তিনি হচ্ছেন আল্লাহ সোম্মাস্তাকাম শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়া যথেষ্ট নয় যখন আল্লাহ আপনার রব তাহলে আল্লাহর পথে সোজা হয়ে যেতে হবে ইস্তেকামা মানে সোজা হয়ে যাওয়া দাঁড়ানো কারবিতে কি বলে বলেন কে বলতে পারেন দাঁড়ানো কি বলে আরবি হ্যাঁ কম একুম কামা একুমো থেকে তাই না কামা একুম কামা মানে দাঁড়ানো দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ালে দাঁড়ানো হয় তাই না যদি ঝুঁকে থাকেন রুকুর মতো করে হ্যাঁ তাহলে দাঁড়ানো হইল না ডান দিকে বাম দিকে যদি কাত হয়ে থাকেন তো সোজা দাঁড়ানো হইল না এই জন্য কম মানে সোজা সোজা দাঁড়াও বসে আসো সোজা দাঁড়াও হাত পা সোজা করো কম তো আল্লাহর ওই কুম শব্দ কুম ধাতু থেকে কামু আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার ওপর ইস্তিকামা করো সোজা হয়ে যাও যদি সোজা হয়ে যাও ফালা খৌফুন আলহিম কোনো ভয়ও নেই ওয়ালাহমিয়া জানুন আর কোনো দুশ্চিন্তাও নেই তাহলে তো সত্যিকার বলি কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বন আল্লাহ বলার পরে সোজা চলো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সুরাই ইউনুসে আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ খৌফুন আলহিম আল্লাহমি হাসানুন আল্লাহর যারা দোস্ত আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা বলি তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কথাতে কোনো পার্থক্য আছে রেজাল্টে ফলাফলে পার্থক্য আছে তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল আল্লাহকে রব বলে মেনে নিল মাহবুদ বলে মেনে নিল রাজেক বলে মেনে নিও মেনে নিল আর মানার পরে এই পথে সোজা চলল তারাই হচ্ছে আউলিয়া উল্লাহ আল্লাহর বলি এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন অলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে আর বাতেনি এলেম আছে আর এই আছে সেই আছে ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন কোরআনে করিম বলছে যে আপনি রব্বনাল্লাহ বলার পরে সোজা চলেন অলি উল্লাহ হয়ে যাবেন ফালা খফন আলহ আল্লাহ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে যে প্রত্যেক মমিন মুসলিম আল্লাহ ওলি প্রত্যেক মমিন মুসলিম আল্লাহর অলি ভালো করে শুনে রাখেন আপনি আল্লাহর অলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর অলি আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না আমাদের বন্ধু বান্ধব মেলা আছে আছে না নেই আপনাদের বন্ধু বান্ধব নেই শুধু একজন না অনেক যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু পরিচিত বন্ধু হ্যাঁ কেউ মুখ চেনা বন্ধু কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয় এরকম বন্ধু তাই না কেউ এমন বন্ধু যে এক একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয় না হলে চলে না আছে না নেই তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে স্তর আছে হ্যাঁ বন্ধুত্বের মেলা স্তর রয়েছে আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে হ্যাঁ তেমনি আল্লাহ রব্বুল আলমিনের ওলি দোস্ত বন্ধু সকল মুসলিম তবে তাতে কি রয়েছে বিভিন্ন স্তর রয়েছে পার্থক্য রয়েছে আর আপনি আল্লাহ রব্বুল আলমিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে কারণ কোরআনে করিম দিনকে সম্পূর্ণ করেছে আকমাল তোলাকুম দিন আবার কোরআনেও নেই হাদিসও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে মারিফতি মানে এলিম লাগবে বাতিনি এলিম লাগবে লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলম কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয় যেগুলো কোরআন হাদিসে পাওয়া যান এই সব কথা ইসলামের নেই মগজ থেকে বের করে দেন বলছিলাম যে সত্যিকার মমিন মুসলিম যদি হয় তাহলে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা হয়ে যেতে হবে সোজা চলতে হবে এখন সোজা চলাটা কেমন একটি হাদিস এখানে বলে দি সহি মুসলিমের নবী করিম সাল্লাহ সাল্লামকে কোন একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ কুল্লি ফিল ইসলামে কৌলান আমি মুসলিম হয়েছি আমার ইসলামী জীবনে একটা কথা আমাকে শিখিয়ে দেন আমি অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ সাধারণ মানুষ আমার বেশি সময় নেই শিখার আর আপনার কাছে আসবো দূরে কোথাও থাকে হয়তো বেদুইন হইতে পারে কুল্লি ফিল ইসলামে কৌলান আমাকে ইসলামে একটা সার সংক্ষিপ্ত কথা শিখিয়ে দেন আবাদা আবাদা আপনার পরে যেন আর কাউকে এই মর্মে জিজ্ঞেস না করতে হয় এই বিষয়টা আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না করে একটা পারফেক্ট উত্তর দেন ইসলাম একটা সংক্ষিপ্ত কথা বলে দেন আমাকে যা দিয়ে আমি নাজাদ পেয়ে যেতে পারি পেনবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন কুল তুমি বলো আমাম বলো আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আর তারপরে সোজা হয়ে যাব সোজা চলো বাঁকা নাই ডানেও না বামে না পিছনে তো নাই ডানেও না বামেও না এই দিগো না ওই দিগো না হ্যাঁ সোজা চলো সোম্মাস্তাকিম আমন্ত বিল্লাহ বলার পরে এই দিন ইসলামের পথে কোরআন এবং হাদিসের আলোকে যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন সোজা চলো এটাই তোমার জন্য যথেষ্ট দুনিয়া আখরাতের কল্যাণের জন্য যথেষ্ট এখন দেহনি ইসলামে যে বিষয়গুলি রয়েছে যেগুলি পালনের মাধ্যমে আপনি পারফেক্ট মমিন হতে পারবেন কামেল মমিন হতে পারবেন সত্যিকার অর্থে মমিন মুসলিম হতে পারবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি এগুলিকে আমরা এইভাবে ভাগ করতে পারি আপনার ইসলামী জীবনে একটা দিক রয়েছে আকিদার জীবন আকিদার জীবন এই আকিদা আপনার রয়েছে লা এই লা যে কালেমা এতেই আকিদা রয়েছে যখন আপনি আসাদু আল্লাহ বললেন এই এতেই আপনার আকিদা রয়েছে আর এর বিপরীত যতগুলি জিনিস রয়েছে সবগুলি হচ্ছে ভ্রান্ত আকিদা আকিদা মানে দিন ইসলামের মৌলিক বিশ্বাস সহি আকিদা যদি হয় তো সেটা দিন ইসলামের মৌলিক বিশ্বাস আর যদি বাতিল ভ্রান্ত আকিদা হয় ইসলাম বিরোধী যেগুলি বিশ্বাস রয়েছে ওগুলি হচ্ছে গলত আকিদা ভ্রান্ত বিশ্বাস আকিদা মানে আপনার ধর্মীয় বিশ্বাস এই লাইলাহার শাহাদাতে আপনার সহি আকিদা হইতে হবে আর এর সাথে সাথে আপনার পথটা মানহাজটা ঠিক করতে হবে তার জন্য আপনি শাহাদাত দিয়েছেন ও আসাদ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আমার কোন সত্য মাবুদ নেই আসাদু আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই উপাস্য নেই এটা হচ্ছে আপনার সহি আকিদা আর সহি পদ সহি মানহাজ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত দাওয়া আমি আরো সাক্ষ্য প্রদান করেছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল সুতরাং এবাদত বন্দীগী হবে কার একমাত্র আল্লাহর অন্য কারো নয় কার সন্তুষ্টি অর্জন আপনার উদ্দেশ্য থাকবে কোন জীবিত না মৃত না আল্লাহ রব্বুল আলমিন যিনি আল্লাহুল কাইম তাঁর হ্যাঁ কারো সন্তুষ্টি বিধানে আপনি কোনো বই রচনা করবেন কারো সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোনো বক্তব্য রাখবেন কারো সন্তুষ্টি অর্জনের জন্য মাদ্রাসা খুলবেন এতিমখানা খুলবেন কারো সন্তুষ্টি বিধানে আপনি দিনের কাজে বেরিয়ে যাবেন না আল্লাহ অর্জন করবেন আপনাদের কাছে কিছু চাই না মৃতর কাছেও চাই না জীবিতের কাছেও চাই না কার কাছে লেওয়াজিল্লাহ আল্লাহর জন্য করছি কোরআন শিখিয়েছে আর যেমন এবাদত হবে একমাত্র আল্লাহর তেমন তরিকা হবে একমাত্র কার রসুল উল্লাহ ভালো করে রসুল উল্লাহ সাল্লাহ আলহি খুব সহজ ভাষায় যদি শিখে নেন আমার এবাদত বন্দী কার জন্য হবে আল্লাহর জন্য তরিকা কোনটা হবে একমাত্র রসুল্লাহ সাল্লামের আর এই তরিকার উপরে আমার হায়াত আমার মত আমার সবকিছু কবরে আমাকে আপনাকে যখন রাখা বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল্লাহ আর কোন তরিকার কথা আছে নাকি আর কোন মুরব্বী হুজুরের কথা আছে নাকি কোনোটাই তো নাই জি হ্যাঁ কালেমাতে শিখিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি যদি খাঁটি মমিন হন আপনার আকিদাটা শুদ্ধ করতে হবে আকিদাতে যেসব ত্রুটি রয়েছে ওই জায়গাগুলির সংশোধন করতে হবে রিপেয়ারিং করতে হবে আছে আকিদা সহি আকিদা অনেকটাই আছে বুঝছি কিন্তু আমাদের আকিদায় কিছু ঘাটতি আছে ত্রুটি আছে ভুল ধারণা আছে ওইগুলোকে দূর করতে হবে আগাছা জন্মে গেছে আগাছাগুলিকে যেমন জমিতে নিড়ানি দিয়ে ঘাস উঠিয়ে ফেলা হয় ওই রকমই আমাদের আকিদাতে আগাছা আছে আগাছাগুলিকে উপড়ে ফেলতে হবে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এবাদাত প্রত্যেকটা দিকের দলিল রয়েছে আকিদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সহি হাদিস সহি মুসলিমে রয়েছে বেহি জান্না সেই কেউ যদি আল্লাহর রাস্তায় এইভাবে সাথে এইভাবে সাক্ষাৎ করতে পারে মাল্লাকি আল্লাহ কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারে সাক্ষাৎ করতে পারে এই অবস্থায় যে লাউস রেখ বেহিসাইয়া তার সাথে কোনো কিছুকে শরিক করল না শিরিক মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলেন দাখালাল জান্না অবশ্যই জান্নাতে যাবে এ কথা তো বলেননি যে প্রথম দিন জান্নাতে চলে যাবে আবার এই কথা চিন্তা করিয়েন না যে নামাজ না পড়লে কি হবে আমি শিরিক করি না সুতরাং প্রথম দিনই জান্নাত এটা হয় নাকি যে পাঁচ হপ্তাহ নামাজিও প্রথম দিন জান্নাত আর রোজাদারও প্রথম দিন জান্নাত আর আপনি শুধু কালিমা পড়া মুসলিম আপনিও প্রথম দিন জান্নাত এটা হবে আর তারপরে যদি আপনি আল্লাহর সাথে শির্ক মুক্ত হন মানে লাই রাহিল্লাহর প্রতিষ্ঠাকারী হন তাহলে লাই রাহিল্লাহ মানে কি মানে এটা বুঝতে হবে না কি মন্ত্র আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই তার মানে এবাদত আমার কার জন্য কার জন্য আল্লাহর জন্য আমার এবাদত তো আপনার এবাদত মুসলিম জীবন নেই জোহরের আগে সকাল দশটায় মুসলিম হলেন একজন আপনি আমি না জন্মসূত্রে মুসলিম হ্যাঁ কিন্তু একটা লোক ধরেন সকাল দশটার সময় মুসলিম হইল আর আপনার রুমে থাকি জোহরে আপনি তাকে নামাজ পড়তে বলবেন না জোহরের সময় যদি বলে যে না ভাই আমি কালিমা পড়েছি তোমাদের মতে কালেমা পড়া মুসলিম হবো তোমরাও তো ওইরকম মেলা লোক দেখছি তোমরা নামাজ পড়ছো না ওই রকম আমি মুসলিম হবো আমি নামাজ পড়বো না মুসলিম হবে হবে মুসলিম হবে না ইসলামের পরিচয় কোথায় তাহলে বোঝা গেল যেই ব্যক্তি বলল আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাহবুদ নেই প্রথম এবাদত মুসলিম জীবনে পাঁচ অক্ট নামাজ নামাজবিহীন জান্নাতে প্রথম দিন কেন শেষ দিন পর্যন্ত যাওয়া যাবে না ভালো করে শুনে রাখেন তো বলছিলাম যে নবী করিম সাল্লাম হাদিস কেউ যদি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করে যে শির করেনি তাহলে দাখালা না জান্নাত জান্নাত শির্ক মুক্ত থেকেছে আর আল্লাহ রব্বুল আলমিনের দুটো আদেশ আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়াহু কারো ইবাদত করবে না আল্লাহর করবে তাহলে নেগেটিভ পজিটিভ দুটো আছে হ্যাঁ আছে না নেই আছে কোরআনে করিমের সবগুলি আয়াতে প্রায় দেখবেন নেগেটিভ পজিটিভ দুটো আছে এমনকি কালমা তৈবাতেও আছে আল্লাহর করো তার সাথে কোনো কিছুকে শরিক করিও না নেগেটিভ দুটো আছে না নেই এবাদত কার করো আল্লাহর আর করিও না তার সাথে দুটো আছে কয়টা আছে দুটো নেই লাহা এলাহ নেই অন্যগুলো নেই সব যেগুলো বলছো নেই তাহলে নেগেটিভ হয়ে গেল এগুলোকে আমি বাতিল মনে করি ইল্লাল্লাহ আর একমাত্র আল্লাহ এলা আছেন জি হ্যাঁ ইতিবাচক আছে নেতিবাচক আছে তাহলে আপনার জীবনে মুসলিম জীবনে ইতিবাচক হচ্ছে পাঁচ অক্ষ সলাত এটা তো থাকতে হবে মৌলিক বিষয় আপনার সত্যিকার অর্থে মুসলিম হতে হলে আকিদা সহি করতে হবে আকিদা বলে আমি দুটো কথা বলে শেষ করে দেবো এর শেষ অংশটা বলি হাদিসের আরো বলছেন নবী করিম আর কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে সিরিক করা অবস্থায় সিরকের অবস্থায় মারা গেল সিরকি আঘিদা নিয়ে মারা গেল অলি আউলিয়া দিতে পারেন গোস কুতুবরা দিতে পারেন রোগ ভালো করতে পারেন বালা মুসিবত দূর করতে পারেন ছেলে মেয়ে দিতে পারেন মনস্কামনা পূরণ করতে পারেন এইসব আকিদা নিয়ে মারা গেল তাহলে কি দেখালান না জাহান নামে যেতে হবে আগেটাতে দাখালাল জান্না শির্ক মুক্ত যদি আল্লাহর সাথে দেখা করতে পারেন জান্নাতে যাবেন আর যদি শির্ক যুক্ত হয়ে আল্লাহর সাথে দেখা করেন দাখাল্লান্নার জাহান নামে যেতে হবে তাহলে বোঝা গেল যে মুসলিম হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে শির্ক মুক্ত হইতে হবে বড় শির্ক না থাকে ছোট শির্ক যেন না থাকে শির্কের দুটো দিক শুনে রাখেন বড় শির্ক না থাকে ছোট শির্ক না থাকে প্রকাশ্য শির্ক না থাকে আর গোপনীয় শির্ক না থাকে গোপনীয় শিরিক আপনি হয়তো কোনোদিন শিরিক করতে যাননি কিন্তু মনে মনে ভিতরে এই ভ্রান্ত বিশ্বাস আছে যে গোস কুতু বলিয়া বলিয়া এরা দিতে পারে এরা রক্ষা করতে পারে এরা আল্লাহর জমিনকে ধরে রয়েছে না হলে আল্লাহ উল্টে পাল্টে রেখে দিতেন এসব আকিদা ভ্রান্ত আকিদা শিরকি আকিদা যদি থাকে তাহলে নামাজ দিয়েও নাজাত হবে না হ্যাঁ আপনার দুনিয়ার যতই নেকামল থাক না কেন নাজাত হবে না কারণ আপনি শির মুক্ত হতে পারেননি আপনার অন্তর শির্ক মুক্ত হইতে হবে জবান শির্ক মুক্ত হইতে হবে কথা কাজ সবকিছু শির্ক মুক্ত হইতে হবে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ মোহাম্মদ রসুল্লাহ যখন বলেছি তার শাহাদাত দিয়েছি আর একটা দিক আছে বললাম কি যে তরিকা কার হবে রসুল্লাহ তরিকা হবে সুতরাং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডেকে নিতে হবে এই কাজটার ওপর রসুল্লাহামের ইসলাম আছে না নেই মানে এর দলিলটা সহি হাদিসা আছে না নেই না এটা জালিয়াতি কথা হ্যাঁ? এটা হচ্ছে মিথ্যা কথা এটা বানাওয়াট কথা এটা বড়দের কথা এরকম বিষয় তো নেই দেখার বিষয় রয়েছে তাহলে প্রত্যেকটি নতুন নতুন এখন নামাজ আপনি পড়বেন তখন নামাজে দিতে হবে না আপনাকে যে নামাজ নবীন কোনখান থেকে শুরু করে কোনখানে শেষ করেছেন হ্যাঁ রোজা রাখবেন তো রোজা কি দিয়ে শুরু করবেন এটা আপনাকে জানতে হবে না অবশ্যই জানতে হবে ওই রকমই যে কোনো এবাদতবন্দি কোরআন কারিমে আল্লাহ রব্বুল আলমী লাইলাতুল কাদের কথা বলেছেন না বলেন নাই লাইলাতুল কাদর জি সুরায় কদর একটি রয়েছে বলুন তো আমার দেশে সবে মেয়েরাজও পালন হয় সবে মেয়েরাজ পালন হয় কোনখানে আছে যে সবে মেয়েরাজ যে এই ফজিলত রয়েছে সুতরাং তোমরা রাত জাগরণ করো আর এবাদত বন্দি করো আর নফল পড়ো কোথায় আছে বলেন দেখি যদি থাকতো তো কোরআনে কারিমে থাকতো না রসুল্লাহাম হাদিস রসুল্লাহ মেয়েরাজ থেকে ফিরে আসে মেরাজ হয়েছে মেয়েরাজ থেকে ফিরে আসেন কিন্তু এই রাত্রে নফল পড়া সাহাবিদেরকে নিয়ে একদিন করেছেন করেননি আর আপনি করবেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ আপনি তো সাক্ষী দিচ্ছেন কিন্তু সাক্ষী অনুযায়ী তো চলছেন না আপনি তাহলে আপনি মুসলিম হওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে যে নবীর তরিকায় পুরোপুরি চলছেন না নবীর তরিকায় পুরোপুরি চলছেন না প্রত্যেকটি ক্ষেত্রে দেখে নিতে হবে যে এই কাজগুলি রসুল্লাহ সাহেব করেছেন না করেননি তার সাহাবিরা করেছেন না করেননি এমন ইসলামটা কি সাহাবাই কেরামদের আমলে ছিল কি ছিল না দেখার বিষয় রয়েছে খাঁটি মুসলিম হওয়ার জন্য দুই নম্বরে যেটা বলবো সংক্ষেপ আসারি সেটা হচ্ছে আকিদার পরে আকিদার পরিশুদ্ধির পরে এবাদত বন্দী ঠিক করা এবাদত বন্দীকে প্রতিদিনে পাঁচ অক্ত নামাজ আজকাল শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই জন মুসলিম আধা নামাজি না হইবে নামাজি ঈদ পড়া মুসলিম জমা পড়া মুসলিম আর না হয় ওর চাইতে একটু যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে কখনো পড়ে মাঝে মধ্যে যখন মালিকের ডিউটি থাকেন তখন নামাজটা পড়ে নেন আর যখন আপনার সময়ে থাকেন তখন আর নামাজ পড়েন না এদের মধ্যে যারা নিজে থেকে ভালো নামাজি মনে করে তারা চারক্ত পড়া মুসলিম চারক্ত পড়েন হ্যাঁ চারক্ত পড়েন সজুর পড়েন না বলেন আপনার আকিদা সহি আপনি সিরিপ করেন না দরগাও নেই দুর্গা নেই আপনার কাছে কিন্তু আল্লাহর এবাদত নাই আপনি মুসলিম হইতে পারবেন পারবেন না তাহলে বোঝা গেল যে আকিদার পরিশুদ্ধির সাথে সাথে এবাদতটা সুন্দরিত হবে নবী করিম সাল্লা ইসলাম দোয়া করতে আল্লাহ আইননি আলা রেখা অসুখ রেখা ও হুসনে এবাদত রেখা আল্লাহ আমাকে তৌফিক দাও আমাকে সাহায্য করো আইননি আলা জিক রেখা তোমাকে স্মরণ করার জন্য হ্যাঁ অসুখ রেখা তোমার সুক্রিয়া জ্ঞাপনের জন্য অহুসনে এবাদা থেকে এবং তোমার এবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করো তাহলে এবাদতকে সুন্দর করতে হবে এবাদত সুন্দর করা হচ্ছে খামসো সলাওয়া তিনি ঠিক করলে অমিন ওলাইলা পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজের বিস্তারিত আলোচনা আগামীকালকে হবে এক কথা বলছেন এবাদত বন্দীগী শুধু নামাজ এবাদত বন্দীগী নাই নামাজ ছাড়া এবাদ তো রয়েছে মাহে রমজানের সিয়াম জাকাত রয়েছে হজ ফরজ হজ রয়েছে আরো এবাদত বন্দিগি রয়েছে বিশেষ করে ফরজ এবার ফরজ ফরজ ফরজগুলি আদায় করার মাধ্যমে আপনি মুসলিম হন এবাদবন্দিগি হইল আকিদা হইল তখন আপনার কাছে আর একটা দিক আছে আপনার ইসলামী জীবনে সেটা হচ্ছে আপনার আখলাক আর মামলাত ঠিক করতে হবে আখলাক মামলাত ঠিক করতে হবে আখলাক চরিত্র নবী করিম সাল্লাম সবচেয়ে পূর্ণ মমিন কাকে বলেছেন আকমালুল ইমানান আহসান মমিনদের মধ্যে সবচেয়ে কামেল মমিন হ্যাঁ পারফেক্ট মমিন পূর্ণাঙ্গ মমিন মুসলিম সে যে কি করে আহসান হোলকা চরিত্রের দিক থেকে যার চরিত্র বেশি সুন্দর তাহলে চরিত্র যদি গঠন করেন আপনি ইসলামিক চরিত্র উত্তম চরিত্র যেগুলি ভালো আপনার জন্য যেটা ভালো মনে করেন সেটা অন্যের জন্য ভালো মনে করতে হবে এই ভালো চরিত্র যদি আপনার থাকে তাহলে আপনি মমিন হতে পারবেন আর আর একটা মামলাত বললাম মামলাত আখলাখ যদিও কাছাকাছি কিন্তু আমি পার্থক্য করে এইটুকু বলবো যে আপনার আখলাখ চরিত্র ভালো কিন্তু আপনার রুজি রোজগার ভালো না মামলাত মানে পয়সা পকেটে ঢুকছে আপনার পেটে ঢুকছে আর যেটা পকেটে ঢুকলো তারপরে যেখানে ব্যয় করছেন এই টাকাগুলি যে ঢুকলো আপনার ঘরে ঢুকলো এটা হালাল উপায়ে ঢুকলো না হারাম উপায়ে ঢুকলো যে এই টাকা পয়সাটা আপনি পেলেন সেটা ব্যয় করলেন হালাল জায়গায় না হারাম জায়গায় আল্লাহ সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায় এসব বিষয়গুলি দেখার বিষয় রয়েছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এসব বিষয়গুলি দেখতে বলেছেন জি আপনি যদি এবাদত বন্দী করেন আর আপনার যদি রিজিক হারাম হয় তাহলে এবাদত বন্দেগি দুয়া দুয়া সম্পর্কে নবী সেই মুসলিমের হাদিস যে সেই ব্যক্তি দোয়া করছে অমাত হারামুন হারামুন হারাম হারাম তার খাবার হারাম পানীয় হারাম তার লেবাস পোশাক হারাম তার আহার হারাম এই লোক হে আল্লাহ আল্লাহ করে খুব দোয়া করছে সফরে আছে ধুলো দূষণিত হয়ে রয়েছে ফান না ইউস্তা যা বলে তার দোয়া কি করেই কবুল হবে দোয়া কি করে কবুল হবে সম্মানিত ভাতৃমন্ডল বলছিলাম যে কামেল মমিন হওয়ার জন্য এই কয়েকটা দিক আকিদা ঠিক করতে হবে এটাও লাগবে এবাদত বন্দী ঠিক করতে হবে আখলাখ চরিত্র ঠিক করতে হবে আপনার আদান প্রদান মামলাত আপনার রিজিক রোজগারও ঠিক করতে হবে আপনার আচর আচরণও ঠিক রাখতে হবে অনেক সময় নামাজি কিন্তু ব্যবহার ভালো নাই তাহলে আপনি কামিল মমিন না মমিন খাঁটি হতে পারেন নাই শুধু নামাজ দিয়ে নাজাদ পাওয়া যাবে না আর যদি এর বিপরীতটা হয় অনেক আছে ব্যবহার চরিত্র ভালো কিন্তু নামাজ নাই নাজাদ পাবেন না আপনি সব দিকটা পুরা করতে হবে এই সমস্ত দিকগুলি যেগুলি সংক্ষেপে বললাম এই দিকগুলি যদি আপনি নিজের জীবনে ফলো করেন পালন করেন তাহলে আপনি সত্যিকার অর্থ মমিন হবেন ব্যক্তি জীবনে আগে শুরুতে বলেছি ব্যক্তি জীবনে ইসলাম পালন করবেন আপনার পরিবারে ইসলাম পালন করবেন আপনার সমাজে ইসলামের প্রচারের চেষ্টা করবেন এলম শিখবেন তারপরে নিজে আমল করবেন অন্যকে এর জন্য দাওয়াত দেবেন এই কয়েকটি ক্ষেত্রের কথা বললাম যদি এইভাবে কাজ করেন শেষখানে সুরে আসরটা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি যে মানুষ ক্ষতিগ্রস্ত মুসলিম কখনো ক্ষতিগ্রস্ত হয় না মমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না তাহলে বোঝা গেল যে আপনি এখনো মমিন হইতে পারেন নাই এই জন্য ক্ষতিগ্রস্ত ইন্দার ইনসান তবে ইল্লাল্লাজি না আমান ইমান যদি ঠিক করেন আর ইমান আপনার সহি এলিমের ভিত্তিতে হইতে হবে ওয়ামেলুসলেহাত আর তারপরে আপনি যদি কাজে পরিণত করেন ভালো কাজগুলি করেন বিশেষ করে ফরজ ওয়াজেবগুলি করেন হারাম নাজাজ থেকে আপনি বেঁচে থাকেন আর তারপরে তিন নম্বরে অতাওয়া সহবিল হাক এই সত্য কথা যা আপনি শিখলেন বিশ্বাস করলেন আমল করলেন অন্য পর্যন্ত পৌঁছে দেবেন দিন প্রচার করবেন দিনের কথা পৌঁছে দেবেন বাল্লেগু আগ্নিওয়ালা আয়া যেমন আমার শ্রদ্ধীয় ভাই শেখ মুজাফর সাহেব বললেন যদি তোমার একটা দিনের মাসলাও জানা থাকে রসুলের হাদিস হোক অথবা কোরআনের আয়াত হোক অথবা সহি আকিদার কথা হোক আর একটা সুন্নতের কথা হোক একটা বিদার থেকে সতর্ক করা হোক আর একটা ভালো কাজের জন্য উৎসাহিত করা হোক পৌঁছে দাও এইভাবে যদি আপনি জীবন গড়েন তাহলে সত্যিকার অর্থে মমিন হতে পারবেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে খাঁটি মমিন হওয়ার তৌফিক দান করেন আমাদের ব্যক্তি জীবন ঠিক করার তৌফিক দান করেন পরিবারের সংশোধনে তৌফিক দান করেন আখলাখ চরিত্রের সংশোধনে আল্লাহ রব্বুল আলমী যেন তৌফিক দান করেন এবাদত বন্দীকে সুন্দর করা যেন তৌফিক দান করেন তার আগে আকিদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন শিখ বিদার থেকে মুক্ত হওয়া যেন তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের তরিকার সন্ধান চালাবার যেন তৌফিক দান করেন এবং তার তরিকায় যেন চলার তৌফিক দান করেন তার তরিকে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে অটলতা দান করেন এবং নবী করিম সাল্লা ইসলামের সাফাত দান করেন হাউজে কৌসার আল্লাহ যেন দান করেন তার পিছনে পিছনে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যেন জান্নাতুল দোষ নসিব করেন সুবহান রব্বিকা রব্বিল ইজাতাম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা যদি আমাদের সার্বিক জীবনে আমাদের সার্বিক জীবনকে পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ওয়ালি যেটা আমরা আজকের আলোচনা থেকে শুনতে পেলাম আল্লাহর ওয়ালি যে অন্য কোনো মানুষ হতে পারে বা তাদের আলাদা কোনো মর্যাদা রয়েছে তা কিন্তু নয় আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারি যদি আমাদেরকে আমরা নিজেরাই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল করাতে পারি তা এখন অনেক প্রশ্ন রয়েছে অল্প কিছু প্রশ্ন উত্তর দেব পরবর্তীতে আমরা প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন করেছেন যে পীর মুরিদির বাজার আমাদের দেশে খুব গরম ইসলামী শরীয়তে উক্ত পীর মুরিদিকে কতটুকু অনুমোদন দেয় দয়া করে উত্তর দানে বাধিত করবেন <coughs> বিসমিল্লাহ রহমান রহিম আমাদের কাছে প্রশ্ন এসছে পীর এবং মুরিদি সম্পর্কে একজন পীর হবেন তার অনেকগুলি মুরিদ হবে ভক্ত হবে যারা তার খাস খাস যেগুলি তার শিক্ষা আছে বিশেষ বিশেষ তার তরিকার শিক্ষা সেই শিক্ষা দেবে এবং শিক্ষাগুলি অনুযায়ী সে আধ্যাত্মিকতায় উন্নতি সাধনের চেষ্টা করবে এটা হচ্ছে পীরতন্ত্র পীরতন্ত্রের ইসলামে কোরআন এবং হাদিসে কোনো হদিস পাওয়া যায় না কোরআন এবং হাদিসে যা আছে এতদিন পর্যন্ত আমি যা বুঝেছি এবং আমার সালাফে সালেহিনা যা বুঝেছেন সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন আরবা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আলিক ইমাম আহমদ রহমতুল্লাহ আলী মাজমাইন এবং আইমাই মহাদ্দিসিন তা হচ্ছে আপনি আপনার ফরজ এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন আর হারাম নাজাইজ থেকে বাঁচার মাধ্যমে এটুকু যখন আপনার হয়ে গেল তখন সুন্নত মুস্তাহাব বাড়াবেন নফল বাড়াবেন করণীয়র ক্ষেত্রে সন্ন্যত মুস্তাহাব বাড়াবেন নফল বাড়াবেন যত সন্ন্যত মুস্তাহাব নফল বেশি আদায় করে তত বেশি আল্লাহ সান্নিধ্য হাসিল করবেন আপনি নৈকট্য লাভ করবেন তত আপনার মর্যাদা উঁচা হইতে থাকবে যে কোনো এবাদবন্দিগির ক্ষেত্রে দেখেন ফরজ নামাজের পরে নফল সুন্নত নামাজ রয়েছে হ্যাঁ ফরজ রোজার পরে সুন্নত নফল রোজা রয়েছে ফরজ জাকাতের দান খেরাত রয়েছে এইরকম এই ফরজ হজের পরে আপনার নফল হজ রয়েছে উমরা রয়েছে ইত্যাদি রয়েছে এইরকম প্রত্যেকটি বাদবন্দিগির ক্ষেত্রে হারাম নাজাজ থেকে বাঁচার পরে অপছন্দনীয় শোভা পায় না একটা মুসলিমের জন্য এইরকম সন্দেহ এটা সন্দেহের কাজ হালাল হইতে পারে আরাম হইতে পারে কি জানি এই সন্দেহ মুক্ত থাকা সন্দেহের উর্ধে তাকুয়া জোধ এবং মুখী হওয়া দুনিয়ার লোভ লালসা কমানো এগুলি কোরআন হাদিস আছে আত্মার পরিশুদ্ধ তাজকিয়া নাফসের কথা রয়েছে জোহদের কথা রয়েছে তাকোয়ার কথা রয়েছে ওরার কথা রয়েছে সন্দেহ মুক্ত হন আপনি সন্দেহের জীবনে থাকেন না যে ধরাও খেতে পারে আল্লাহর কাছে আবার পাশও করে নিতে পারে এরকম থাকেন না ইত্যাদি কিন্তু পীরমরিদি যারা করে তারা বলে যে একজন ওস্তাদ না ধরলে হয় এটা তাদের ধোকাবাজি ওস্তাদ কি জন্য ধরবেন ওস্তাদ ধরার তরিকা হচ্ছে যে আল্লাহ বলছেন ফাস আলু আহলা ইনকুন্তুম ওস্তাদ যে কোনো দিন আপনার সামনে আপনার বাহরেন যখন আছেন ভালো আলেম পেয়েছেন খোঁজ করবেন আপনি যে আমার মাসলা মাসাইল জানবো আকিদা আমলের এবাদতের ভালো আলেম খোঁজ করব। যাকে আপনার কাছাকাছি ভালো আলেম কিন্তু একটু খোঁজ করতে হবে যেমন আপনি এখানে এই এলাকায় থাকেন একটা আপনি ক্লিনিক খুঁজবেন শরীর অসুখ হয়েছে সেই জন্য ক্লিনিক খুঁজলে দেখবেন যে আমার মনোপুত ডাক্তার আবার স্পেশালিস্ট আর নিজের ভাষাভাষী হইলে ভালো ওগু মহাদেশ একটু ভাষাটা বুঝাইতে পারবো আমি শরীর ভালো করার জন্য ঠিক কিনা ঠিক তেমনি আপনি আপনার ভাষার আলেম খুঁজবেন যাতে করে আপনি বুঝাইতে পারেন আপনার আপনি তার কথা বুঝতে পারেন কোরআনে মহাদেশের আলোকে তিনি আপনাকে উত্তর দেবেন এখান থেকে দেশে গেলেন আপনার এলাকা আপনার ডিস্ট্রিক্টে বা আপনি যেখানে কাছাকাছি পাচ্ছেন ভালো আলেম খুঁজে নেবেন এবং একজনকে ধরে থাকতে হবে এমন কথাও ইসলামের নেই যদি দু চারজন আলেম থাকে তাহলে আর সবগুলি ভালো যে কাউকে জিজ্ঞেস করে আপনার সমাধান করে নিলে হইল কিন্তু পীরতন্ত্র তো তা নয় হ্যাঁ যে পীর ধরে তার কাছে মাসলা মাসাল জানছে তা নয় খাস খাস সবক দিচ্ছে আর তাদের একশো ছত্রিশটা তরিকা আছে হ্যাঁ তার মধ্যে সবচেয়ে শর্টকট তরিকা হচ্ছে আমাদের তরিকা এইগুলো শিখানো এসব তো আর ইসলামে নেই এসব ইসলামে নেই সুতরাং খোলাসা কথা হচ্ছে যে এই যে সুফিবাদের পীর মরিদি তা ইসলামে নেই ইসলামে যা আছে আলেম আলমাকে জিজ্ঞেস করে নিতে হবে আপনার জীবিত আলেমকে জিজ্ঞেস করে নিতে হবে যার উপর আস্থা জন্মাচ্ছে আস্থা জন্মাচ্ছে যেমন ডাক্তার আস্থা জন্মাইলে আপনি চিকিৎসার জন্য যাবেন শরীর না হলে যাবেন না কারো কাছ থেকে শুনেই হোক অথবা দুই একবার তার কাছে চিকিৎসায় গিয়ে হোক এইভাবে আপনি পরীক্ষা করে একটা ডাক্তারকে ঠিক তেমনি আলেম আলমা হচ্ছেন আপনার দিনের ডাক্তার আপনার রুহের ডাক্তার আপনার দুই আখেরাতের দিক নির্দেশনা দেবে আপনাকে এই ক্ষেত্রে ডাক্তার কিন্তু আপনি পীর ধরবেন এইরকম কথা ইসলামে নেই এটি হচ্ছে বিদাত যেই বিদাত দিন ইসলাম থেকে সরিয়ে দিয়ে আর এর এর সারমর্ম হচ্ছে কবর মাজার পূজা কবর মাজার পূজা আসতোই না যদি পীর মুরিদির ব্যবসা না শুরু হইত কখনো আসতো না কোন আলমের দিনের কবর পূজা হয় না কাদের কবর পূজা হয় যারা সুফি ছিল মুরিদ বানিয়েছে ওদেরই কবরগুলো পাকা করে পূজা করা হয় প্রশ্ন করেছেন কেউ যদি কোনো এরিয়ায় নিজেকে আমির সাব্যস্ত করে এবং মানুষের থেকে বায়াত নেই তাহলে তার হাতে তাকে আমির হিসেবে গ্রহণ করা যাবে কিনা এবং তার হাতে বায়াত গ্রহণ করা যাবে কিনা আমির যদি কেউ নিজেকে দাবি করে আর এই এমারতির জন্য বায়াত নেই তাহলে যাবে কিনা ইসলামে বায়াত রয়েছে কিন্তু সেই বায়াত হচ্ছে খালিফাতুল মুসলিমিনের বায়াত তার নাম খলিফাই হোক অথবা বাদশাহী রাজাই মালিকই হোক অথবা রাষ্ট্রপতি হোক হ্যাঁ, অথবা প্রধানমন্ত্রী হোক দেশের শাসকের দেশে একটি বায়াত রয়েছে রসুল্লাহ সাল্লামের পরে খালিফা বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর হাতে বায়াত করেছেন গণ তাও সকলকে যেতে হবে নারী পুরুষ না হ্যাঁ বা পুরুষগুলি সবগুলিকে যেতে হবে ভোট দেওয়ার মতো তাও না গণ্যমান্য লোকরা সুরার মানে যোগ্যতম সমাজের যারা ব্যক্তি তারা যদি আনুগত্য প্রকাশ করে হাতে হাত দিয়ে বায়াতের মাধ্যমে বাকি যারা তাদের অধীনস্থ তাদের পক্ষ থেকে বায়াত যেন হয়েই গেল এইভাবে খেলাফতের বায়াত রয়েছে এক দেশে একাধিক বায়াত আমার জানা মতে নেই এই তরিকাটি ঠিক নয় আর এটি আমার কথা নয় আল্লাহ শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ আল্লাহ ইবিন ওসাইম রহমতুল্লাহ তারা লিখেছেন যে এক দেশে দুই বায়াত নেই এক দেশে একটা সরকারের বায়াত আছে আর তারপরে আবার এলাকা এলাকা ভিত্তিক কোনো পীর সাহেব বায়াত নিয়েছেন অথবা কোনো আমির সাহেব বায়াত নিয়েছেন এইরকম বায়াত আসলে ইসলামের নেই এই বায়াতগুলো বর্জিত এই বায়াতগুলি ছেড়ে দেবেন তবে যদি ইসলামের দাওয়াতের কাজের জন্য যেমন ইসলামিক সেন্টার খুলে আল ফুরকান সেন্টার খুলে ইসলামের কাজ চলছে একটা আর কোন সেন্টার খুলে আর একটা ইসলামের কাজ অন্য জায়গায় চলছে এইরকমই যদি কোনো একটা দল <clears throat> থাকে যেসব দেশে দলের অনুমতি রয়েছে সংগঠন করা সংগঠন করে সেখানে কোরআন সন্না ভিত্তিক দাওয়াতের কাজ চলছে সেই জন্য দাওয়াতের কাজের সহযোগিতার উদ্দেশ্যে আপনি তাদের সাথ দিতে পারেন কিন্তু সেখানে যে বায়াত রয়েছে সেজন্য আমাদের দায়িত্বশীলের বায়াত নেব এইরকম কথা আসলে ইসলামে নেই এগুলো ছেড়ে দেওয়া উচিত তবে তাওয়ানু আলাল বীর ও তাকুয়া ভালো কাজের ক্ষেত্রে নেকির কাজে আল্লাহ তার কাজে পরস্পর সহযোগিতা করুন ওয়ালা তাহওয়ান আল ইসমাল উদওয়ান কিন্তু সেটাই যদি গুনহা পর্যন্ত পৌঁছায় সীমা লঙ্ঘন পর্যন্ত পৌঁছায় মারামারি কলহ পর্যন্ত পৌঁছায় অথবা বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠি হয়ে যায় যে আমার দলের লোক সেজন্য বন্ধু আর আরেকজন দল করে না মুসলিম পরেজগার মুসলিম তারপরও শত্রু তাহলে এই রকম দল আমার মনে হয় বর্জন করা উচিত কারণ এতে ক্ষতি রয়েছে মহিলারা যে জন্ম নিয়ন্ত্রণ করে তার শরীরতে কতটুকু জায়েজ এবং জন্ম নিয়ন্ত্রণ করার শাস্তি মহিলারা করে পুরুষ করে না এক ভাই জিজ্ঞেস করেছেন যে মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করে তো শুধু মহিলারাই করে পুরুষরা করে না হ্যাঁ পুরুষরা করে দুইজনের সম্মতিত হয় অথবা একজন অনেক সময় লুকিয়ে হতে পারে যাই হোক জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ মানে যে ছেলে মেয়েগুলো জন্মিতে যাচ্ছে সেগুলিকে আমরা কন্ট্রোল করব। আল্লাহ বলছে যে তোর ঘরে দশটা ছেলেতেও বলছে আল্লাহ আমি দশটা নেব না দশটা নেব দুটো নেব ব্যাস বাকি আল্লাহ বলছে তোকে যে আরো দিতাম বলছে না না না না না না বেশি ছেলে ছেলে মেয়ে নেবো না আমি নেবো না ঠিক না এটা নাম না জন্ম নিয়ন্ত্রণ ফ্যামিলি প্ল্যানিং এই কথাতেই চিন্তা করে যেটা জায়েজ হতে পারে আচ্ছা আপনাকে যদি আল্লাহ রব্বুল আলমিন এক লাখ টাকা দিয়েছেন আর তারপর আর এক লাখ টাকার অফার চলে এসছে বলছে আল্লাহ আল্লাহ না না যথেষ্ট এক লাখ টাকা যথেষ্ট আল্লাহ আর নেবেন আছে আচ্ছা, এরকম লোক খুঁজে পাওয়া যাবে কোথাও পৃথিবীতে পাগল ছাড়া আর কেউ খুঁজে পাবেন কোথাও হ্যাঁ পাগল হয়তো বলে দিতে পারে পাগল কিছু বুঝে না যেহেতু তার কোনো সংকল্প নেই পাগল একমাত্র বলতে পারে কিন্তু ই যারা ফ্যামিলি প্ল্যানিং করে জন্ম নিয়ন্ত্রণ তারা যে কোন পাগলের পাগল মুসলিম যে তারা বলে আল্লাহ অথচ আল্লাহ একই আয়াতে বলছেন আল মালো ওয়াল না জিনাতুল হায়াতি দুনিয়া ধন সম্পদ মাল ওয়াল বানুন এবং সন্তান সন্ততির ছেলে মেয়ে হ্যাঁ জিনাতুল হায়াতি দুনিয়া এটা হচ্ছে পার্থিব জগতের শোভা সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে মজা লাগে টাকা পয়সা তেমন দেখতে মজা লাগে ছেলে মেয়ে বরং টাকা পয়সার চাইতে বেশি কাজে আসবে অনেক সময় আপনার ছেলে আপনার মেয়ে বার্ধক্যে আপনার টাকা আপনাকে চিকিৎসা করাবে না শুধু হ্যাঁ আপনাকে নিয়ে যাওয়ার লোক লাগবে টাকা আপনাকে খেতে দেবে না হাট বাজার করে এনে দেবে না আপনার ওই ছেলের প্রয়োজন হবে হ্যাঁ? জি হ্যাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনার খাবার এনে দেওয়ার জন্য আপনার কেনাকাটা করার জন্য আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় হচ্ছে যে আল্লাহ এই নিয়ামত দিতে চাইছেন আর নিয়ামতকে অস্বীকার করছেন নেব না এটা কেন এই মগজ কেন তৈরি হলো কাফের কি করে আমাদের মগজে এই ভ্রান্ত কথা ঢুকিয়ে দিল এই জন্য যে আল্লাহর উপর ইমানে ত্রুটি রয়েছে আল্লাহ নিরানব্বইটা নামের একটি নাম হচ্ছে রাজ্জাক রিজিকদাতা কে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ কিন্তু যারা ছেলে মেয়ে দুটোর বেশি নেব না বা একটার বেশি নেব না বা খুব ভালো হলে তিনটা হয়ে গেছে আর যথেষ্ট একটা ছেলের আশা ছিল ছেলে হয়ে গেছে মেয়ে হয়ে গেছে যথেষ্ট তারা নিজেই রাজ্জাক ফেবে সাজছে তাদের আকিদা ইমানে ত্রুটি আছে যে আল্লাহ তুমি কোথায় রিজিক দাও রিজিকের ব্যবস্থা তো আমি করি অথচ আল্লাহ বলছেন নাহানো নার্জ কুকুমাইয়াহম শোনো তোমরা ছেলে মেয়েকে হত্যা করিও না আসতে দিব না আসতে দিব না এই কাজ করিও না তোমাদেরকেও রিজিক দিচ্ছি আর ওই সব যারা মাসুম নিষ্পাপ সন্তান আসছে তাদেরকেও রিজিক দিচ্ছি আর যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি আছে তারা বাস্তবে বেশি সুখী ভালো করে খোঁজ করে দেখবেন যাদের ছেলে মেয়ে বেশি তারা বেশি সুখী আরে পাঁচটার মধ্যে দু তিনটা চিটা হইলে দু তিনটা তো ভালো হবে হবে কি হবে না কিন্তু যার একটা বা দুটো ছেলে আর দুটোই বাটমার হয়ে গেল দুটোই চিটা তো কি অবস্থাটা হয় বলেন দেখি জি জায়জ নাই এই জন্ম নিয়ন্ত্রণ এইরকম জায়জ নাই তবে স্বাস্থ্যগত কারণে এর বেশি নিলে প্রাণের ঝুঁকি রয়েছে সেটা আলাদা বিষয় হ্যাঁ? এর বেশি নেওয়া যাবে না তাও মুসলিম ভালো আল্লাহ ডাক্তারের সার্টিফিকেট হইতে হবে এটা ফাঁসে বেদিন ডাক্তারে বলে দিবে না না না ছেলে মেয়ে নেওয়া যাবে না বেশি একথা আপনার শোনা যাবে না জি কারোর মধ্যে যদি সিরকি কোনো আকিদা থাকে তার ইবাদত কবল হবে কি কারো যদি সিরকি আকিদা থাকে শির্ক হচ্ছে দুই রকম যদি বড় সিরকি আকিদা থাকে যাতে ইসলাম থেকে বেরিয়ে যায় মানুষ তাহলে এবাদত বন্দী কিছুই কবল হবে না আখেরাতে কিছু পাবে না দুনিয়াতে যেসব ভালো কাজ করেছিল দুনিয়াতে আল্লাহ নগদ নগদ কিছু নেয়ামত দিয়ে দেবেন সুস্থতা দেবেন অথবা টাকা পয়সা দিয়ে দেবেন নেতৃত্ব দিয়ে দেবেন দুনিয়ার অনেক কিছু আল্লাহ রব্বুল আলম নিয়ামত রয়েছে এগুলো দিয়ে দিবেন আখেরাতে কিছু দেবেন না কোরআন এবং হাদিসের প্রমাণ করে আর যদি ছোট শির্ক থাকে তাহলে কবিরা গোনা মুসলিম যেমন ছোট শির্ক আল্লাহ ছাড়া কসম করা হয়তো অথবা তাবিজ টাবিজ আছে কিন্তু আল্লাহর ভরসা আল্লাহ ভালো করবেন তাবিজটা একটা ওসিলার মাধ্যমে এগুলো ছোট শির্ক শিরকে আজগার পড়বে যদি আল্লাহর উপর আস্থা থাকে তাহলে পুরোপুরি যদি আবার তাবিজের আস্থা থাকে তাহলে বড় শির্ক সেটাই হয়ে যাবে এইরকম যেগুলো ছোট শির্ক এই ধরনের ছোট লোক দেখানো কিছু কাজ আসলে কাজটা আল্লাহর জন্য কিন্তু মাঝখানে একটু লোক দেখানো কিছু একটা অংশ ঢুকে গেল সিরকে আসগার যদি থাকে তো আল্লাহ ইনশাআল্লাহ অন্য অন্য কাবিরা গোনা যেমন মাফ করতে পারেন এগুলো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলাম এবং প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো শুনলাম অনেকগুলো প্রশ্ন এসেছে কেউ মন খারাপ করবেন না সময় আসলে দশটা বেজে বেজে গেছে আজকে উত্তর দেওয়া সম্ভব আর হচ্ছে না আগামীতে এই প্রশ্নগুলো আমাদের হাতে থাকবে এবং আগামী দার্সগুলোতে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একই প্রশ্ন অনেকবার এসেছে সেগুলো বাছাই করে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকলেই আপনারা প্রত্যেকটি দার্সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন প্রত্যেক জায়গা থেকে আমাদের বাসের ব্যবস্থা রয়েছে যারা মহারাক এলাকায় রয়েছেন মহারাকের জন্য বাস রয়েছে আলাদা হামাতনের জন্য আলাদা বাস রয়েছে হিদাসের জন্য আলাদা বাস রয়েছে মানামার জন্য বাস রয়েছে সব জায়গার জন্য বাস রয়েছে তো সকলেই আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব দার্সে উপস্থিত হওয়ার এবং গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আজকে প্রথমে আমাদের একটু সময় আসলে বেশি নেওয়া হয়ে গেছে আমাদের ভূমিকাতে যেটা আগামী দার্স থেকে আমরা ভূমিকা কম করব শাহেকের দার্স আমরা বেশি শুনব এবং যারা মোয়াজ্জিন রয়েছেন একটি ঘোষণা যারা মোয়াজ্জিন রয়েছেন বিভিন্ন মসজিদের তারা আগামী শনিবার সকাল সাড়ে আটটায় আলফরকান সেন্টারে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তো সবাই আমরা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মজলিস শেষে একটি দোয়া পড়লে বৈঠকের মধ্যে মজলিসের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দেন তো সেই দোয়াটা আমরা সকলেই পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তক ফিরুকা আতুবু অনুগ্রহ করে সকলেই ধীরে সাস্তে বার হবেন বের হয়ে যাবেন আমরা কেউ অভদ্রতার পরিচয় দেব না এবং কেউ মুসাফা করতে পারবো না এটা আপনাদের কাছে আরেকবার অনুরোধ করলাম কেউ মুসাফা করতে আসবেন না আপনারা সকলেই ধীর গতিতে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি